খাঁচার মধ্যে একটা পাখি আসা যাওয়া করে বন্ধু আসা যাওয়া করে হঠাৎ তালা পহিরা গেলে দম ফাটিয়ে মরে হঠাৎ তালা পহিরা গেলে গমরে গমরে মরে খাঁচার মধ্যে একটা পাখি আসা যাওয়া করে বন্ধু আসা যাওয়া করে হঠাৎ তালাহ পইরা গেলে দম ফাটিয়ে মরে হঠাৎ তালাহ পহিরা গেলে গমরে গমরে মরে চার কান্দে ভরে চইলা যায় মুরবারি যার সাথে মোর এত পীড়িত তার সাথে হয়ারি চারজনেরই কান্দে ভরে চইলা যাই মোর বাড়ি যার সাথে মোর এত পীড়িত তার সাথে হয়ারি জীবন যৌবন সব হারালাম এই দুনিয়ার তরে বন্ধু এই দুনিয়ার তরে হঠাৎ তালাহ পইরা গেলে দম ফাটিয়ে মরে হঠাৎ তালাহ পইরা গেলে গমরে গমরে মরে খাঁচার মধ্যে একটা পাখি আসা যাওয়া করে বন্ধু আসা যাওয়া করে হঠাৎ তালাহ পইরা গেলে দম ফাটিয়ে মরে হঠাৎ তালাহ পইরা গেলে গমরে গমরে মরে কত জনের চোখের পানি ঝরছে মাটির পড়ে ভালোবাসার গভীর টানে বুকে আগলে ধরে কত জনের চোখের পানি ঝরছে মাটির পড়ে ভালোবাসার গভীর টানে বুকে আগলে ধরে জীবনের এই খনে স্মৃতি মনে পড়ে বন্ধু স্মৃতি মনে পড়ে হঠাৎ তালাহ পইরা গেলে দম ফাটিয়ে মরে হঠাৎ তালা পইরা গেলে গমরে গমরে মরে খাঁচার মধ্যে একটা পাখি আসা যাওয়া করে বন্ধু আসা যাওয়া করে হঠাৎ তালাহ পইরা গেলে দম ফাটিয়ে মরে হঠাৎ তালাহ পইরা গেলে গমরে গমরে মরে হঠাৎ তালাহ পহিরা গেলে দম ফাটিয়ে মরে হঠাৎ তালাহ পহিরা গেলে গমরে গমরে মরে